মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত পিস টিভি বাংলার কাছের ও দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআন বোঝার সহজ পদ্ধতি বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের কাছে পবিত্র কোরআন শরীফ কিভাবে তার হেদায়তের বাণী তার বিধানাবলী এই মানব জাতির কাছে পেশ করেছে সেই সব বিষয় নিয়ে আমরা ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করে থাকি আপনাদেরকে আজকের এ অনুষ্ঠানে একজন মুশরেক এবং একজন মহেদ যে এক আল্লাহর উপরে অবিচল বিশ্বাস রেখে তার জীবনকে পরিচালনা করছে অন্যদিকে যে বহু ঈশ্বরে বহু আল্লাহ অথবা আল্লাহর সাথে সেরেক করে অংশীদার করে নিজের জীবনকে পরিচালিত করছে এই দুজনের মধ্যে মানসিক যেই প্রশান্তিগত পার্থক্য আছে স্যাটিসফ্যাকশানের দিক দিয়ে দুজনের ভিতরে একজন অস্থির আরেকজন স্থির একজন অস্থিতিশীল অবস্থায় আছে আরেকজন স্থিতিশীল অবস্থায় আছে এই বিষয়টা আমরা আলোচনার মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশিষ্ট আলেমী দিন উপস্থিত হয়েছেন তা আমরা তাদের সাথে এখন এই আলোচনার পূর্বে আপনাদের পরিচয় করে দিব আমার ডানে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ শহীদুল্লাহ খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আমানুল্লাহ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যে বিষয়টা আপনাদের সামনে আগে উপস্থাপন করেছি আজকের এই অনুষ্ঠান সঞ্চালনে আপনাদের সাথে আমি থাকব মোহাম্মদ লুকমান হোসেন তা আমরা যেই বিষয়ে অবতারণা করেছি যে একজন মুশরেক এবং একজন মহেদ তহিদবাদী একজন মানুষ আর একজন অংশীবাদী মানুষ এই দুজনের মধ্যে কি পার্থক্য থাকতে পারে সহজভাবে এই বিষয়টা যদি বলতে হয় তাহলে পবিত্র কোরআন সুরাজ জুমারে উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এরকম একটা উদাহরণ দিয়ে এরকম একটা প্রবাদ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন সেটা আমি আপনাদের সামনে আয়াতটা পড়ছি জরাবাল্লাহ মাসাল্লান রাজুলান ফিহি সুরাকা ও মুতাশা কিসুন ও রাজুলান সালামানলি রাজুলিন হাল ইস্তাবিয়া মাসালা এই আয়াতের উপরে এই প্রবাদটার উপরে কথা বলার জন্য এবং এই বিষয়টাকে আল্লাহ কিভাবে কেন উপস্থাপন করেছেন সেই বিষয়ে আলোচনা রাখার জন্য আমি প্রথমেই শায়েখ মাদানী সাহেবকে অনুরোধ করব যে বিষয়টা প্রাথমিকভাবে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমরা সুরায় জুমারের উনত্রিশ নম্বর আয়াতে দেখতে পাচ্ছি মহান আল্লাহ পাক একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন দৃষ্টান্ত স্থাপন করে বলছেন দারাবাল্লাহু মাসালার রাজুলান ফিহি সুরাকা ও মুতাশা কিসুন একজন ব্যক্তির দৃষ্টান্ত আল্লাপাক উপস্থাপন করে বলছেন যে একজন ব্যক্তি তার ভিতরে রয়েছে অংশীদারিত্ব ব্যক্তি একজন কিন্তু তার মালিক অনেক ওই ব্যক্তিটার অনেক ব্যক্তিটার অনেক মালিক আচ্ছা। অথবা তার অভিভাবক কর্মকর্তা অনেক অনেক দায়িত্বশীল অনেক তো এখন এই যে লোক একজন ব্যক্তি চাকরি করে অনেক জায়গায় বিরাট মুসিবত জি একবার এই ডাকছে চা বানাও ও ডাকছে যে রুমটা একটু ঝাড়ু দাও পরিষ্কার করো ও বলছে আমার এই কাজটা করে দাও তো এই লোকটা তো একটা মুসিবতে পড়ে গেল কাকে সন্তুষ্ট করে আর কাকে অসন্তুষ্ট করে কার কথা রাখে আর কার কথা ছাড়ে আল্লাপাক বলছেন ওয়ারাজুলান সালাম আল্লি রাজুলিন আর আর একজন ব্যক্তি সে একজনেরই চাকরি করে তার দায়িত্বশীল একজন হালিয়াস্তাবিয়ানে মাসালা তারা দুইজন কি সমানভাবে শান্তিতে আছে নিশ্চয়ই না যদি তা না হয়ে থাকে যিনি এক আল্লাহর আনুগত্য করছেন এক আল্লাহর হুকুম মেনে চলছেন তার জন্য কত প্রশান্তি আর যিনি হাজারো দেবতার হাজারো মাবুদের পূজা করছেন তার কি করুণ পরিণতি এ প্রসঙ্গে আমরা বাস্তব একটি উদাহরণ এখানে সেট করতে পারি আমাদের এই ভারতবর্ষে একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব তার নাম জনাব আবুল হুসাইন ভট্টাচার্য আবুল হুসাইন ভট্টাচার্যের আসল নাম ছিল সুদর্শন ভট্টাচার্য আচ্ছা। তো উনি ছাত্র জীবনে উনি বলছেন যে আমি ইসলামে কিভাবে আসলাম তা বর্ণনা করতে গিয়ে বলছেন যে ছাত্র জীবনে একজন মুসলিম শিক্ষক আমাকে পড়াতেন প্রাইমারি স্কুলে তো একদিন খুব আগ্রহ ভরে এবং আমি একটু গৌরব দেখানোর জন্যই স্যারকে বললাম স্যার আপনাদের তো একজন মাবুদ মাবুদ আর আমাদের হাজার হাজার মাবুদ মাবুদের অভাব নেই এক মাবুদকে দিয়েছি বৃষ্টির দায়িত্বে আর এক মাবুদকে দিয়েছি বিদ্যার দায়িত্বে আর এক মাবুদকে দিয়েছি শান্তি ও ঋদ্ধির দায়িত্বে এই যে বিভিন্ন মাবুদ বিভিন্ন ব্যবস্থাপনা করেন তো আমাদের একটা বড় সহজে কাজ হয়ে যাবে আর আপনার এক মাবুদ কোন দিকে কাজ করবে তখন মুসলিম টিচার বললেন যে বাবা সংসারে কর্তা বেশি হলে গোলমাল লাগে কর্তা কম থাকা ভালো তো সুদর্শন ভট্টাচার্য যখন ইসলাম গ্রহণ করে আবুল হোসেন ভট্টাচার্য হলেন অবশ্য উনি ভট্টাচার্য কেন লিখেছেন সে কথাও তিনি ব্যাখ্যা করেছেন উনি বলতে চাচ্ছিলেন যে আমি সেখান থেকেই সেই যে তাওহিদের বীজ আমার সেই মুসলিম টিচার আমার চিন্তার মধ্যে জীবনে আমার মনের ভিতরে যে গেঁথে দিয়েছিলেন সেটাই একদিন অঙ্কুরিত হয়ে পত্রে পল্লবে সুশোভিত হয়ে মহিরু আকার ধারণ করে আজকে আমি আবুল হোসেন ভট্টাচার্য ইসলাম গ্রহণ করার পথে এগিয়ে হ্যাঁ, যেতে পেরেছি তো এখানে এই কথাটা দিয়ে আমরা এই আয়াতটাকে আরো সহজ করে বুঝতে পারলাম আর কি ধন্যবাদ শেখ মাদানি আমরা খুব অল্প কথায় আয়াতের যে মূল বক্তব্যটা আপনি তুলে ধরেছেন তা আমরা শেখ শহীদুল্লাহ খানের কাছে এখন যাব যে এই আয়াতে যে দুইটা চরিত্রকে সামনে আনা হয়েছে এই পাশাপাশি দুইটা চরিত্রের অবস্থানটা আপনি আমাদের একটু খোলাখুলি বলবেন একটা সুন্দর দৃষ্টান্ত আল্লাহ রবুল্লা আলমিন তুলে ধরেছেন মানুষকে একটা বিষয় স্পষ্ট করে দেওয়ার জন্য যে বিষয়কে কেন্দ্র করেই আল্লাহ রাবুল্লা আলমিন তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এ মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতি যখন উদ্দেশ্য ভুলে গিয়ে বিপথে চলে তখন যুগে যুগে অসংখ্য নাবি ও রাসুলকেও প্রেরণ করেছেন ঠিক একইভাবে নাবি ও রাসুলগঞ্জে গাইড দিবেন মানুষকে সেজন্য অসংখ্য আসমানি গ্রন্থ আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন টার্গেট একটাই সে টার্গেট হলো আল্লাহ রাবুল আলমিন বলে দিচ্ছেন রাসুলদের কথা ওয়ালাকাত বা আসনা ফি কুল্লি উম্মাচির রাসুলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত্তাগুত আমি প্রতিটি জাতির কাছে রাসুল প্রেরণ করেছি রাসুলদের মূল দায়িত্ব ছিল দুটি এক হলো আনি আবুদুল্লাহ মানুষ যেন আল্লাহ সুবাহ শুধু আবাদত করে তার তাওহিদ তার একত্ববাদের উপর যেন প্রতিষ্ঠিত হয় এ দাওয়াত দিবে দ্বিতীয় তাওহিদ বিধ্বংসী যে অপকর্ম পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম আল্লাহ সুবাহন আলোর কাছে যে অপরাধ সেটি হলো শির্ক তাওহিদের বিপরীত এজন্য দ্বিতীয় অংশ ছিল ওয়াস্তানিবুত প্রতিটি নবী রাসুলদের দাওয়াতের দ্বিতীয় অংশ হলো তোমরা সেই তাগুদ তাগুদ দ্বারা সহজ কথাই হলো কুল্লুমা অবিদা আল্লাহকে বাদ দিয়ে যারই কাছে ধর্ণা দেওয়া হয় যারই কাছে আবাদত করা হয় সেগুলি সব তাগুত অর্থাৎ শির মানে আপনি বলতে চাচ্ছেন যে তাগুত একটা বিশেষ চরিত্র বা বিশেষ কোনো মূর্তি না না এটা অর্থ হলো যে এর একটা ব্যাপক অর্থ জি আল্লাহকে ছাড়া যা কিছু যার কাছেই ধর্ণা দেওয়া হবে যারাই আবাদত করা হবে সে সবগুলি এই তাগুতে অন্তর্ভুক্ত হয়ে যায় ধন্যবাদ অর্থাৎ যেটা তাওহিদ এর পরিপন্থী যেটা বিষয় সেটাই হলো তাগুত সেটাই হলো শির তো প্রতিটি নবী রাসুলদের আল্লাহ রাবুল আলমিন ভাবে এই দুটি দায়িত্ব দিয়েছিলেন এক হলো তাওহিদের পথে আসতে হবে দ্বিতীয় হলো শেরক বর্জন করতে হবে শেরক বর্জন করে তাওহিদ আল্লাহ সুবাহ একত্ববাদের উপর প্রতিষ্ঠিত হবে তো এই বিষয়টাই আল্লাহ রাবুল আলমিন বুঝাই দিচ্ছেন যে আসলে যে ব্যক্তি শেরকে লিপ্ত হয় আর যে ব্যক্তি তাওহিদের উপর থাকে অর্থাৎ যে একক আল্লাহ রাবুল্লাহ আলমিনের আবাদত করে আর যে বহু মাবুদের বহু প্রতিমার আবাদত করে দুজনে কিন্তু কখনো সমান হতে পারে না বহু দিক থেকে সেটা মানসিক দিক থেকে হোক একটা যখন বহু দিক থেকে নির্দেশ আসে বহুজনকে সন্তুষ্ট করতে হয় সেটা তার মানসিক ভাবে সে এক বিপাকে পড়ে যায় তো শেখ আপনার কাছে আবার এই বিষয় নিয়ে ফিরে আসবো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি বিরতি শেষে ইনশাল্লাহ আমরা ফিরে আসছি আশা করব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সম্পদ নিয়ে পরীক্ষা করেন যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত এগারোটায় আপ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে আজ রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. الملك القدوس السلام المؤمن المهيمن M-U-S-L-I-M. I'm so blessed to be with about the way I be. But what they all hate is if we get great. Cause we're the only ones with our heads on straight. Don't ever frown on your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পর আবার অনুষ্ঠানে ফিরে এসেছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমাদের শেখ শহীদুল্লাহ খান যে বিষয়টাকে খুব সহজভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যে একজন অংশীবাদী মানুষ আর একজন তৌহিদবাদী মানুষ এই দুজন মানুষের মধ্যে মেন্টাল স্যাটিসফ্যাকশান যে মানসিক প্রশান্তির যে বিষয়টা যে কার ভিতরে অস্থিরতা বিরাজ করতে পারে একজন অস্থির মানুষ এই দুনিয়ায় এই জাগতিক সময়েও তার অশান্তির শেষ নাই আর পরকালে তো তার নিস্তারের কোনো উপায়ই নাই তো এই বিষয়টায় আমি শেখ মাদানির কাছে যাব যে ওই সাথে আপনি আমাদেরকে আর একটা বিষয় একটু উল্লেখ করবেন যে রাজুলান সালামানলি রাজুলিন যে একটা মানুষ শুধু একটা মানুষের অধীনে কাজ করতেছে এর যে শান্তি এর যে মানসিক মনোবল দৃঢ়বল তো একে তৌহিদবাদী যদি উল্লেখ করেন আপনি তাওহিদটা কিভাবে বুঝতে পারবে একটা মানুষ যে এই নামটা হলো তাওহিদ কি কাজ করলে মানে কয়টা কাজ কমপক্ষে থাকলে তাওহিদ বলা যায় তাওহিদ হলো আল্লাহ হলেন একক হ্যাঁ। এখন তাকে কেউ একক বলে যদি কেউ মানে এই মানাটার নাম হলো তাহিদ আর না মানলেই সেটা শির্ক শিরিক করে যাচ্ছে তো এখানে তাওহিদের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের দরকার সেটা দুইটা জিনিস তাওহিদের যে কালেমা আমরা দেখছি সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তো এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লা ইলাহা মানে লা মাহবুদা বি হাক্কিন জি এটাকে বলা হচ্ছে প্রথমে নাফি নাফি মানে হলো নেগেটিভ এটাকে ঋণাত্মক বলি আমরা তাহলে নেগেটিভ মানে ছবি তোলার সময় আগে নেগেটিভ আনে আর পরে পজিটিভ হয় তো এখানেও তাহিদের কালেমার মধ্যে আগে নেগেটিভ আসছে লা ইলাহা আই লা মাবুদা বি হাক্কিন আমরা আর একটু সহজে বলতে পারি যে কোনো গাছ কোনো ফসল উৎপন্ন করতে হলে প্রথমে জমিকে আগাছা মুক্ত করতে হয় জি আগাছা মুক্ত না করলে কোন পুকুরে মাছ চাষ করতে হলে আগে সেই ব্যাং ট্যাং যা আছে ওখানে মাছ উপযুক্ত চাষ উপযুক্ত করে উপযুক্ত করার জন্য সেখানকার যে সমস্ত ই আছে এগুলিকে আগে ধ্বংস করতে হবে পোকামাকড় ধ্বংস না করলে মাছ খেয়ে ফেলবে মাছের ডিম খেয়ে ফেলবে বা সঠিকভাবে তাওহিদের হবে না এই মনের এই সবুজ শ্যামল ভূমিতে তাওহিদের বীজ বপন করতে হলে সর্বপ্রথম লাগবে সেরেককে অপনদন অপনদন এই জন্য এটাকে নাফি বলা আছে গায়রুল্লাহকে মন থেকে বের করে ফেলে এবার ওয়াহদানিয়াতের প্রতিষ্ঠা ইলাহা ইল্লাহ যেটা খান সাহেব বললেন যে অস্তানিবুত তাগুত জি যে উনি বললেন যে দাওয়াত হ্যাঁ তো এখানে মূলত আল্লাহ রাব্বুল সুন্দরভাবে বলে দিচ্ছেন আগে হ্যাঁ, তাগুতকে হ্যাঁ। আগে তাগুতকে হটিয়ে দিতে হবে তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে তাওহীদের আরেকটা পাঠ রয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দ্বিতীয় পাঠ হলো রাসুল সাল্লাহ সাল্লামের একচ্ছত্র নেতৃত্ব এখানেও সেই তাওহিদ এখানে রসুল্লাহ সাল্লামের নেতৃত্বের সাথে যদি কাউকে জড়িত করা হয় তাহলে সেটা হবে আল ইশরাকুফিল রিসালা যেমন ইশরাকুফিল ইবাদা যেমন ইশরাকুফিল রিসালা রেসালতেও সেরেক হয় রেসালতে নবী সাল্লাহ সাল্লামের আসনে যদি অন্য কোনো মহামানব বা অন্য কোনো মহামতি ইমাম আপনাকে অশেষ ধন্যবাদ যে আমরা সেরেক বিষয়টা আপনি অত্যন্ত আমাদের সামনে নিয়ে আসছেন যে সেরেক বলতে যেটা বোঝায় সেটা হলো যে যে আল্লাহকে আমি একক বলে জানতেছি তার সমকক্ষ উপলব্ধি আসতে পারে এইরকম যত বিষয়ে আছে সবগুলি বিষয় মন থেকে আপনাকে বিদরিত করতে হবে তবে আপনি তাওহিদ আছে বলে আমরা মনে করব তো শেখ খান সাহেব আপনার কাছে আমরা একটা জানবো যে বলা হয় তাহিদ ফির রুবিয়া তাহিদ ফির আসমাউ সিফা তাহিদ বিল ইবাদাত এই বিষয়টা না হলে বা এর তিনটা যে কোনো একটা থাকলে তো তাওহিদ হবে না সম্ভবত তো এই বিষয়টা আমাদেরকে আসলে তাওহিদ আমরা জানছি যে আল্লাহ সুবাহ এক এককত্ব যেটা সেটাকেই তাওহিদ বলা হয় জি কিন্তু এই বিষয়টা যেন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এজন্য তৌহিদটাকে আমরা সাধারণত তিন ভাগে বিভক্ত করে থাকি প্রথম হলো তৌহিদ আর রুবু বিয়া অর্থাৎ গোটা সমগ্র বিশ্বের যিনি খালেক স্রষ্টা যিনি মালিক এবং যিনি সব কিছুর পরিচালক সব কিছুর প্রতিপালনকারী এই দৃষ্টিকোণ থেকে শুধু আল্লাহ সুবাহনওয়া আলাকেই মনে করা অন্য কাউকে তার সাথে মানে রাজত্বে এই কর্মকাণ্ডে তার সাথে কেউ নাই নেই এটা হলো একটা তাওহিদের দ্বিতীয় হলো তাওহিদ আল উলুহিয়া অর্থাৎ দৃষ্টিকোণ থেকে সাধারণত যিনি আমাকে বেতন দেবেন আমার নিয়ম হলো আমি তারই কাজ করব তো যিনি বেতন দেবেন না তার যদি কাজ করতে যাই সেটা অবশ্যই আমিও অন্যায় করব আর সেও অন্যায়ভাবে আমার কাছ থেকে এই কাজটা সেবাটা নিচ্ছে জি আমার স্রষ্টা যিনি আমাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি রেজেক দিচ্ছেন আমাকে যিনি পরিচালনা করছেন আমার জীবন মরণের মালিক যিনি আমার তো উচিত হলো আবাদত শুধু তার জন্যই করা তার জন্যই করা জি এটাকে বলা হয় তাওহিদ আল উলুহিয়া আবাদতের দৃষ্টিকোণ থেকে তাওহিদ এখানে একটু বিষয় আমাদের স্পষ্ট হওয়া দরকার আসলেই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম তিনি যেই তাওহিদের গুরুত্ব দিলেন সেই জাহিলি যুগের মুশ্রেক যারা ছিলেন তারাও কিন্তু তৌহিদুর রুবুবিয়া যেটা আল্লাহ আলমিনের প্রতিপালনের ক্ষেত্রে যে আল্লাহর একত্ববাদ সেটা মুশ্রিকরাও স্বীকার করত আল্লাহ আলমিন অনেক জায়গায় বলেছেন যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আসমান জমিনের স্রষ্টাকে তারা জবাব দিয়ে দেয় যে এগুলি সব হলো আল্লাহর কিন্তু সংঘর্ষটা কোথায় যখন এই আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তোমরা বলো তাহলে যে একমাত্র এবাদত পাওয়ার যোগ্য এবাদত পাওয়ার অধিকার রাখেন একজনেই তিনি হলেন আল্লাহ সুবাহান তালা কাম হবে এখানেই তাদের মাথা গরম হয়ে গেল না তাহলে চলবে না তখন আর তারা এটাকে মেনে নিতে পারে ভালো জেনেও তখনই শত্রু হয়ে গেল মেনে শত্রু তখনই শত্রু হয়ে গেল এই দ্বিতীয় প্রকার এটি হলো মেইন বিষয় আর এরপরে তৃতীয় আরেকটি প্রকার এই প্রকারটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আফসোসের সাথে বলতে হয় আমরা অনেক দিনদার আবেগী মানুষ আমরা আবেগবশত সাধারণ মানুষকেও আল্লাহ সুবাহন সুবাহনতাল্লার সাথে অংশী বানিয়ে ফেলি এই তৃতীয় প্রকারের ক্ষেত্রে তৃতীয় প্রকারটি হলো তাওহিদ আল আসমা ও সিফাত আল্লাহ সুবাহনতালার যে সমস্ত সুন্দর নামগুলি তিনি কোরআনুল ক্যারিমে এবং রাসুল সাল্লাম আলাইসাল্লাম অনুরূপ ভাবে আল্লাহ সুবাহ যে সমস্ত একক বৈশিষ্ট্য যেগুলি তার গুণাবলী রয়েছে জি এগুলিকে শুধু আল্লাহ সুবাহ জন্যই সাব্যস্ত করা তার জন্য সাব্যস্ত করা অন্য কাউকে এর মাঝে অংশগ্রহণ বা কাউকে অংশী না বানানো উদাহরণস্বরূপ যেমন আল্লাহ সুবাহ তিনি বলছেন আল্লাহ সুবাহর কাছে বিশ্বজগতের গাইবের চাবিকাঠি শুধু তার হাতে তিনি ছাড়া আর কেউ জানে না কিন্তু যখন আমরা কাউকে আমাদের কোনো শ্রদ্ধাভাজন ইমাম সাহেবকে কোনো বুজুর্গানের দিনকে মনে করে থাকি যখন যে তিনিও আমার গায়েবের কিছু জানেন আমার ভবিষ্যতের কিছু জানেন জানেন এটা কিন্তু এই ক্ষেত্রে আমরা তাওহিদ থেকে পদস্খলন ঘটে গেল আমাদের বিচ্যুতি হয়ে গেল এক্ষেত্রে এটা আমরা শেরকে লিপ্ত হয়ে যাই তাই এই তৃতীয় প্রকার যেটি হলো তাওহিদ আল আসমা ও সিফাত আল্লাহ সুবাহর পৌত পবিত্র গুণাবলী ও সুন্দর নামগুলি এক্ষেত্রেও আমরা কাউকে তার সাথে শরিক করব না এ তিন ভাবে যদি করা যায় তাহলে আমরা বলবো তারই দৃষ্টান্ত আল্লাহ রাবুল্লাহ আলমিন দিয়েছেন ওয়ারাজুল সালামান জি জি এমন একজন শুধু একজনের কাছেই তার সবকিছু আস্থাশীল হলো একজনের একজনের কাছে তো খান সাহেব আপনাকে অশেষ ধন্যবাদ আপনার আলোচনা থেকে আমাদের কাছে খুব সহজে যে কথাটা আমরা পেয়েছি সেটা হলো যে তিনটা বিষয় থাকতে হবে যদি কেউ বলে যে আমি তাওহিদবাদী অথবা আমার কাছে তাওহিদ আছে একটা হলো যে আল্লাহর রাজত্বে এবং তার কর্মকাণ্ডে তিনি এক তিনি এক আল্লাহর নাম এবং গুণাবলিতে তিনি এক উপাসনার ক্ষেত্রে একমাত্র উপাস্য তিনি একা এই তিনটা বিষয় একসাথে মিললে তাওহিদ এই তিনটার যে কোনো একটা যদি খসে যায় তখন আর সেটা তাওহিদ থাকবে না আংশিক তাহিদ আমরা বলবো না তার কাছে আপনি উদাহরণ দিয়ে বললেন তো শাহেক আমানুল্লাহ মাদানি আপনার কাছে আমরা আসব যে অন্য আয়াতে যেমন আছে যে যারা সেরেক করে তাদের উদাহরণ দেওয়া আছে এমন কাউকে ডাকছে যে বুঝেও না শুনেও না আল্লাহ রাব্বুল আলমিন একক সত্তা জি যার একক কারুকার্যে পৃথিবী চলছে চলছে আর একক এবাদতের হকদারও তিনি তিনি তো এখানে একটা দলিল রয়েছে দলিল উত্তমানও যেটাকে বলে এটা একটু সংক্ষেপে বলে রাখা ভালো মনে করি যে আমরা যদি মনে করি যে পৃথিবীতে দুইজন মাহবুদ জি তাহলে দুইজনের হয় সমান শক্তি নয় কারো কম বেশি কম বেশি যদি কম বেশ হয় তাহলে যার কম সে তাকে টেনে নিবে জি তার কাছ থেকে কেড়ে নিবে জি আর যদি সমান হয় তাহলে পৃথিবী অচল হয়ে যাবে মানে দুইজনে টানতে থাকবে দুজনে কাজ করতে কাজ করতে থাকবে একজন এদিকে টানবে একদিকে ওদিকে সমান হয়ে যাবে আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি যা তোমার কোনো উপকার করতে পারে না যা তোমার ক্ষতি করতে পারে না তাকে তুমি ডেকো না ডেকো না তো এখন আমরা প্রসঙ্গক্রমে হয়তো মনে করতে পারি যে তাহলে তো কারো কাছে কিছু চাওয়া যাচ্ছে না কোনটা চাওয়া যাবে কোনটা আমি যদি বলি ডক্টর সাহেব কলমটা একটু দেন আমি একটু লিখে নেই তো এটাও কি সেরে হয়ে যাবে নাকি তাহলে এই আয়াত থেকে আমরা আমাদেরকে বুঝতে হবে যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন আর আল্লাহ কিছু রেখেছেন নিজের কাছে যেটা মানুষের কাছে দেননি দেননি যেমন কলমটা দেওয়াটা ডক্টর লোকমান সাহেবকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে আমান মাদানিকে দিতে পারে কিন্তু একটি সন্তান দেওয়ার ক্ষমতা ডক্টর লুকমান সাহেব কেন আর পৃথিবীর কেউ দিতে পারে না তো যখনই কোনো ডাক্তারের কাছে বিপদে আশ্রয় ডাক্তারের কাছে কি ওষুধ চাওয়া হবে তখন সেটা শিরিক হবে না জি ডাক্তারের কাছে গিয়ে যদি সন্তান চাওয়া হয় তখন সেটা শিরিক হবে শিরিক হয়ে যাবে অনুরূপভাবে কোন জীবন্ত ব্যক্তির কাছে গিয়ে যদি আমরা দোয়া চাই যে আপনি যেমন পিতামাতা নেককার তার দোয়া করলে কবুল হয়ে যায় তো আপনি আমার জন্য দোয়া করেন তো সেক্ষেত্রে দোয়া করার ইখতিয়ার যেহেতু এবং ক্ষমতা যেহেতু আল্লাপাক তাকে দিয়েছেন তাহলে সেখানে আমাদের শিরিক হবে না কিন্তু কারো কাছে উদ্ধার করা এখানে একটু শর্ত আছে যার কাছে আমরা দোয়া চাইবো তাকে জীবিত থাকতে হবে হ্যাঁ জীবিত মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি দোয়া চাই তাহলে আবার সেটাও শিরক আল্লাহ শিরক হয়ে যাবে তার নবীকে উল্লেখ করে বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশাউ জি ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর কুবুর হে নবী কবরের বাসিন্দাকে আপনি কিছুই শোনাতে পারেন না নবী যদি শোনাতে না পারেন তো তাহলে আমরা তো শোনাতে পারবো কিভাবে যাই এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ সামিউ ধরে নিলাম যদি তারা শুনতেও পায় তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা তাদের নেই তাদের নেই এক পুরোনা বিশ্বের কে কম এবং কেয়ামতের দিন তারা অস্বীকার করবে বলছে আমরা তো জানি না আমরা কবরে ঘুমিয়েছিলাম তা আমাদের ওখানে যে শিরক করতে বলিও নাই শিরক করেছে না করেছে আমরা তো জানি না কিছু আমাদের দায় দায়িত্ব নাই আমাদের দায় দায়িত্ব নেই তো এই যে শিরিক শিরিকটা একটি মহাপাপ যার মাধ্যমে আমল ধ্বংস হয়ে যায় ইমান ধ্বংস হয়ে যায় জাহান নাম অজীব হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় আল্লাহ পাক বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ অশেষ ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের কাছে নিয়ে আসার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই মূল্যবান আলোচনা থেকে আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে যে যিনি তৌহিদবাদী তার কালবের তার মনের যে এতমিনান দৃঢ়বল মনশক্তি সাহস এটা অতুলনীয় কিন্তু যে অংশীদারি যে সিরিক করে সিরিকে লিপ্ত আছে তার অন্যান্য যেসব অসুবিধা ক্ষতি আছে সেটা আছেই কিন্তু তার মনোবল মানসিক শান্তি নিতান্তইভাবে বিপর্যস্ত এবং পরাভূত তা আমরা আশা করব আজকের এই আলোচনার মূল শিক্ষা আমরা যাতে নিতে পারি আল্লাহ উপমা দিয়ে প্রবাদ দিয়ে যে বিষয়টা সহজ করে বুঝিয়েছেন আমরা যাতে এই বুঝ নিয়ে আমাদের জীবনকে পরিশুদ্ধ করে সৎ পথে ন্যায়ের পথে আমরা এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন বলেন আমিন আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিক অন্যান্য পর্বতে চোখ রাখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুষঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায় পরায়ণতা দয়াদ্রতা একজন মেন